فعلوا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم يعملوا فكل ميسر لما خلق له أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গারে মোহতারাম কোরআনের হাতের উপরে বয়ান চলতেছিল কোরআনের হক চারটা এই হকগুলো না জানার কারণে আজকে আমরা কতগুলো নকল ইবাদত নিয়ে আত্মতুষ্টি লাভ করছি মনে মনে খুশি যে বড়কালের অনেক কিছু হয়ে গেছে অথচ এগুলোর দ্বারা পরকালের কোনো ফায়দা হবে না শাস্তি হবে সব যত কিছুকে আমরা শরীর বলতেছি এই শরীরগুলো তারা সবগুলো বেদা দিনের মধ্যে দিন ঢুকে দেওয়া হয়েছে ওইসব শরীর যত আছে মাদার শরীর ফাতেহা শরীফ ওরস শরীফ মিলাদ শরীফ সবিনা শরীফ এইসব শরীফ ছেড়ে আমাদের কোরআনের আসল যে দাবি হক সেইখানে আসতে হবে তাহলে দুনিয়া আপনাদের কল্যাণ হাসিল হবে আজাদ বদর থেকে মুক্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই হকের উপরে বয়ান চলতেছিল কোরআনের একটা হক হল কোরআনের আজমত সম্মান ব্যাখ্যা করা হয়েছে আজমত কি জিনিস কিভাবে কোরআনকে রাখতে হবে বিলাপ রাখতে হবে রেহাল রাখতে হবে ব্যাখ্যা করা হবে কোরআন কালেমের মাহাত্মা অন্তর থেকে অন্তরে অন্তর সব থেকে মহাপত করতে হবে পড়াশোনা সময় সাথে করতে হবে শোনার সময় মহাপতের সাথে শুনতে হবে যদি মহাপতের ভিতরে হ্যাঁ কিছু কমজোরি পয়দা হয়ে যায় ঘুম আসে সেই ধরনের কোনো সমস্যা আছে যে বলা হয়েছে এখন তেলাওয়া বন্ধ করো ঘুমায় নাও জরুরত ছেড়ে আসো এই অন্য মনস্ক অবস্থায় কোরআন করে পড়ো না যেখানে কোরআনের মহাপত বোঝা যাচ্ছে এই অবস্থায় তেলাওয়াত করো না বলা হয়েছে তিন নম্বর হাতের কথা বলা হয়েছিল বিশুদ্ধ তেলাওয়াত কেন কেন তেলাওয়াত করলে হ্যাঁ, গলাপ তেলাওয়াত করলে অপরাধযোগ্য অপরাধযোগ্য অপরাধ কোরআন তার জন্য লালন দেয় এমনকি অনেক ভুলের দ্বারা নামাজ পর্যন্ত নষ্ট হয়ে যায় কোরআন না পড়লে নামাজ হয় না অপরদিকে বিশুদ্ধ তেলার অভাবে গলত তেলাওয়াতের কারণে নামাজ নষ্ট হয়ে এমন উল্টা পাল্টা করছে নামাজ শেষ নামাজ শেষ হয়ে গেল এই জন্য শহীদ তেলাওয়াত থাকবে এক অক্ষরের জায়গায় আমার অক্ষর না হয় আজকে অনেকগুলো অক্ষর কাছে গেছে জিন রাল রা অথচ শুনতে তারপরে একদম উনিশ বিশ যদি কোনো গাড়ি সাহেবের কাছে হয় উনিশ বিশ করে যদি উচ্চারণ করতে হবে এটা সে সক্ষম হবে না তখন অস্ত্র অস্ত্র হয়ে যাবে এক অস্ত্র জায়গায় আর এক অক্ষর পড়লে অস্ত্র অস্ত হয়ে যাবে লাভ হয়ে যাবে এই জন্য আজকাল অনেক লাইব্রেরিওয়ালারা কোরআন শরীফের বাংলা উচ্চারণ সবচেয়ে বাংলা উচ্চারণ সবচেয়ে এরা কাউকে জিজ্ঞাসাও করে না যারা কিনে তারাও জিজ্ঞাসা করে না খুব খুশি যা এতদিন দর্শনের প্রতিবাদ নেই এখন আমাদের পড়ার একটা ব্যবস্থা হয়েছে পড়ার ব্যবস্থা হয় নাই উপরতে নিচে পড়ার ব্যবস্থা হয় পড়া মানে তেলাওয়া এই পড়ার ব্যবস্থা হয়নি পড়া মানে পড়ে নেওয়া এই পড়ার ব্যবস্থা হয়েছে এগুলো বাংলাতে কিভাবে লিখবে আরবিতে চারটা অক্ষর সবগুলো উনিশ বিশ বিশ বাংলায় প্রত্যেকটার জন্য আলাদা অক্ষর নেই এদের মূল অক্ষর কি বাংলায় বুঝাই রাখে এই জন্য এইভাবে কোরআন শরীফের নিচে বাংলা উচ্চারণ লেখা দোয়া কালাম বাংলা উচ্চারণ লেখা বাহ্যিক ভাবে দিনের কাজ হইল মূলত এটা দিনের কাজ না দিন নষ্ট করা তেমনি ভাবে আজকের আরেকটা জিনিস দেখা যাচ্ছে কথায় কথা আছে কিন্তু লাইব্রেরিওয়ালারা বাংলা অনুবাদ পাচ্ছে এখানে আরবে আয়াত নেই শুধু বাংলা অনুবাদ এটা ছাপা তাদের জন্য জায়গ নেই এটা কিনা ক্রয় করা যায় নেই পড়া যায় না যায় কাজ আরাম কাজ থাকতে হবে তার নিশ্চয় আপনি বাংলা তর্জমা দিতে পারেন উচ্চারণ দিতে পারবেন না আরবি উচ্চারণ দেখা যায় তর্জমা দিতে পারেন উপরে আরবি থাকতে হবে যাতে আপনি ভুল চর্চা করলে যে কোনো আলেম ব্যক্তির জন্য বোঝা সহজ হয় যে এই আয়াতের এই তর্জমা শুধু তর্জমা দিলে ধরা মুশকিল হয়ে যায় তখন ভুল প্রচার হতে থাকে শুধু তর্জমা আরবি আয়াত নেই এটা প্রচার করা বিক্রি করা কেনা বেচা করা না যায় তো এই জন্য বলতেছিলাম যে কোরআন কারিম তেলাওয়াত করা নামাজ হয় না অপরদিকে কলম তেলাওয়াত করলে নামাজ নষ্ট হয়ে যায় এই জন্য নামাজ ভঙ্গের যে কারণ এর মধ্যে দেখবেন একটা কারণ আছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা সুতরাং সই করা জরুরি আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আমাদের এখানে আল্লাহর মেহরবানি এই ব্যবস্থা আছে বিভিন্ন সময় এক এক ব্যাস ওনারা নুরানি পদ্ধতিতে আমাদের ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ শিখতেছে প্রত্যেকটা মসজিদে এই ব্যবস্থা থাকা উচিত লোকদেরকে কোরআন সহি করা হবে নামাজের মাথালা বলা হবে নামাজের ট্রেনিং দেওয়া হবে এইসব ব্যবস্থা প্রত্যেক বস্তুতে থাকা জরুরি আজকে আমরা হাতে বানা কিছু লোক মজলিসের দাওয়াত নামক হজরত মাওলানা মিল্লাত আশরাফ আলী মানবীর রহমতুল্লাহ আলাই অরাজনৈতিক একটা মেহনত চালু করে গেছেন মজলিসের দাওয়াতুল হক এটা দাওয়াত তবলিগের সম্পূরক দাওয়াত তবলিগের বাকি কাজটা এখানে করা হয় দাওয়াত তবলিগে বলে দেয় মাসাজ আলেমদের কাছ থেকে জেনে নেবেন এটুক বলে দেয় আলেমদের কাছে জানার ব্যবস্থা হলো এটা মজলিসে দাওয়াত লাগবে না আলেমদের কাছ থেকে মশলা জানার ব্যবস্থাপনা এই যে একটা জিনিস রেখে গেছেন আমার প্রিয় মুর্শিদ হজরত মৌলানা শাহ সৈয়দ তিনি এই অরাজনৈতিক ব্যবস্থাকে আরো ব্যাপক করে গেছেন এর পক্ষ থেকে ওলামা ইকরাম বিভিন্ন মসজিদে দেখেছেন যা লোকজনকে নামাজ বস্ত করে সাতটা ছিল কিন্তু ইমাম দেয় যে তারা না জানার কারণে তারা পড়তে পারছে না এখন আল্লাহর অর্থে কিন্তু আলেমরা বিভিন্ন মসজিদের জায়গায় শিখাই দিতে বিনা পয়সায় যিনি বেতন নিচ্ছেন তার দায়িত্ব ছিল তার না জানার কারণে তারা শেখাতে পারতেছে এখন আল্লাহ রাস্তা যারা দেখেছে তাদের সদর করা উচিত তাদের থেকে শেখা উচিত তো বলতেছিলাম প্রত্যেক বস্তিতে নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা থাকা উচিত এইভাবে নুরানি পদ্ধতিতে সকল স্তরের লোক কোরআন সই করতে পারে এর ব্যবস্থা রাখা জরুরি কমিটির দায়িত্ব কমিটি ইন্তজাম করবে শুধু ইমাম দাখিল হবে না ইমামকে দিয়ে এই কাজগুলো করার ব্যবস্থাও করতে হবে নামাজের কষ্ট করাইবে কোরআন শরীফ শিখাইবে মশলা মশাইল বায়ন করবে দর্শল কোরআন করবে দর্শল হাদিস করবে ইমামের করার দায়িত্ব মোতাবলি আর কমিটি তাদের করানো ইমাম সচিবকে দিয়ে করানো দায়িত্ব কোরআনের তিন নম্বর হাত বিশুদ্ধ তেলাওয়াত করতেই হবে বাধ্যতামূলক সহি কোরআন ছাড়া কোনো মানুষকে মুসলমান বলা যায় না চাউল খাওয়ার কোনো মানে ভাত হয় না কোরআন করা মুসলমান হয় না কোরআন থাকতেই হবে হ্যাঁ। আমার মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ওনাকে আমাকে প্রশ্ন করত যে আমরা ইংরেজি শিখছি আমরা কি কোনো মানুষ না আমি কোরআন শিক্ষার জন্য এত তাগিদ করতেছেন উনি বলতে তুমি আস্তে হাতে শোনাও সহি করে আস্তে হাতে শোনাও দোয়া করুন শোনাও এলে কতক্ষণ হয়ে সহি করতে পারবো না মানুষ দাবি করলে কেন তুমি বিরাট ডিগ্রি আনছো মানুষ দাবি করলে তুমি আস্তে কোথাও নাই আস্তে কোথাও কেবল মানুষ হয়ে গেল প্রভাব করা কেমন মানুষ হয়ে গেছে উনি এই কথা বলতেন ঠিকই আছে কিসের ভিত্তিতে দাবি করতে পেরেছি আমি একজন মানুষ আমি তোরা ভাষা ধৈর্য করতে পারি না কোরআনের বিশুদ্ধ লাভ কোরআন হক আর সর্বশেষ হক কোরআন লেখা কোরআনে আল্লাহ তালা কি আদেশ নিষেধ দিয়েছেন এগুলো জানা আমল করা জানতে হবে আমল করতে হবে দাওয়াত দিতে হবে কোরআনে যে আদেশ নিষেধ আছে জানতে হবে আমল করতে হবে দাওয়াত দিতে হবে কোরআনের সর্বশেষ হক কিভাবে জানব আলহামদুলিল্লাহ এবার কথা বলেছি আমি মসজিদে দর্শন কোরআন হতে হবে সপ্তাহে হচ্ছে একদিন সপ্তাহে আয়োগের মাধ্যমে যিনি তার সিলসিলা মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে আমি পরে বলবো ইনশাল্লাহ তাকে হত্যা আলেম বলবো বহু একদিন শিক্ষিত লোক বাংলা তফসিলে দাঁড়িয়ে রেখেছে তফসিল করার জন্য কোন মানুষের জন্য এই ধরনের দুঃসাহস দেখানো যায় বাংলা তফসিল তফসিল করতে তফসিল করতে গেলে কোরআন ব্যাপারে কোনটা বিষয়ে গভীর জ্ঞান থাকতে হয় এত জ্ঞান নেই তার আমরা তফসিল থেকে তফসিল করছে নিজেও গোমরা হাদিসে আল্লাহ থেকে গোমরা কোরআন হ্যাম শিখতে হবে দর্তুল কোরআনের মাধ্যমে দর্তুল হাদিসের মাধ্যমে দর্তুল ফেকা ফেকার দর্শের মাধ্যমে ফেকা কাকে বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ এটা হাদিস ফেকাটা হাদিস কোরআন ওঠেনি খুব সহজে পেশ করা হয়েছে জনসাধারণের বোধগম্য করে পেশ করা হয়েছে আর যে বিষয়গুলো রহিত হয়ে গেছে ওগুলো বাদ দেওয়া হবে এর নাম পিতা মসজিদে এই তিন জিনিসের তালিম থাকতে হবে তাহলে কি হলো এর বেঁচে গেল কোরআন এর বেঁচে গেল এখন লাগবে আমল আমল কিভাবে করবো আমরা এই ব্যাপারে গত জুমায় আমি বয়ান শুরু করেছিলাম দুটা বিষয়ের উপরে আলোকপাত করেছিলাম আমি সংক্ষেপে মনে করাই দিচ্ছি একটা বিষয় ছিল যখনই আপনি আমল করার জন্য উঠবেন প্রস্তুতি নিবেন অবসর হবেন এই ইংলিশ আছে আপনাকে নানা নর্তনটা দিবে সমস্যা দেখাবে যাতে করে আপনি আর আগাইতে না পারেন আমল করতে গেলে এই এক নম্বর বাধা এই বাধা উপেক্ষা করে আপনাকে আগে বাড়তে হবে যে কোনো কাজে উঠবেন দাঁড়াইবেন পড়তে চাইবেন ইংলিশ বাধা সৃষ্টি করবে ছেলেকে দিবেন আল্লাহ সালাম আমি দুই বছর যোগ্যতা চাই আলেম বানানো তো কেসমতের ব্যাপার কোন বাপ ছেলেকে আলেম বানাইবে তার অনেক বড় কেসমত লাগবে ছোট বড় কেসমত এটা হবে না কমপক্ষে এতরত্ব বাধ্যতামূলক যে আপনার মৃত্যুর সময় ইয়াসিন করতে পারে আপনার পাশে বসে কালেমান তালকিন করতে পারে আপনাকে শূন্য তরিকায় কোথাও দিতে পারে আপনার ছেলে আপনার জানাজা পড়াইতে পারে আপনার ছেলে টাইম কাটে সুন্দর মোতাবেক আপনাকে কবরে রাখতে পারে আপনার কবরের পাশে দাঁড়ায় আপনার ছেলে তোরা ইয়াসিন করতে পারে এটুক তো বাধ্যতামূলক শিখাইতেই হবে এর জন্য আলেমরা আপনাদের কাছে দুই বছর চায় যে আপনার ছেলেকে দুই বছরের জন্য আমাদের মাদ্রাসায় দেন আমরা অন্তত তাকে মুসলমান বানাই দেন আয়াত আপনার কাজে লাগবে মৃত্যুর সময় মৃত্যুর পরে পদে পদে আপনার কাজে লাগবে দুই বছরের জন্য দেন আমরা মুসলমানটা বানাই দেই তারপর ডাক্তার বানায় রাখবো ইঞ্জিনিয়ার কথা অর্থনীতিবিদ যা বানায় আগে মুসলমান বানায় না আমরা এটাও বলি এতে দুই বছর আমাদের এসে দিলেন এতে দুই বছর যদি স্কুল থেকে পিছিয়ে থাকবে স্কুলে ওই দুই বছর যা পড়তো এটাও মাথায় ওইটাও পড়াইব ওর বিদ্যুৎ দিয়ে আপনার ছেলেকে আমরা মুসলমান বানাই দেব দায়িত্ব আপনার আমাদের কাছে দিয়ে দেন দুই বছরের জন্য চাওয়া এই তো শয়তান আপনাকে দিবেন আপনার আত্মীয় স্বজন দিবেন আপনার বন্ধু বান্ধব দিবেন আমি ঘটনা করেছিলাম আমাদের একজন খুব মহতারাম মুরব্বী বুয়েটের প্রফেসর হামিদুর রহমান সাহেব ওনার অভিযোগ করলেন স্যার সাঁতারের ময়দানে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব তো কি অভিযোগ করবো অভিযোগে করবো আল্লাহ আপনাকে চার পাঁচটা ফেলে দিতে আপনি একটাকেও আপনার মতো ইঞ্জিনিয়ার বানান নেই সবগুলোকে হাফেজের মলানা মানেছেন একটা বানালেন দেখেন এই ব্যাপারে আপনার বিরুদ্ধে আমি আল্লাহ কাছে চালিত করবো তিনি বললেন নালিশের ভয়ে তো আমি মলনা বানাইলাম আর আমি বানাইলাম তারপর তুমি নালিশ করবা আমি একটা যদি ওই লাইনে দিতাম অন্যগুলোকে হাতের মহলানা মুক্তি বানাইলাম একটা আমার লাইনে যদি দিতাম ওই একটা তো আমার নামে নালিশ করতো জানলা আমি কি অপরাধ করছিলাম আমার বাপে সবগুলোকে হাফেজ বানালো মলনা বানালো মুক্তি বানালো আমার এই লাইনে আমি কি অন্যায় করছিলাম এই নালিশটা বাঁচার জন্য তো আমি এটা করছি আর তুমি নালিশের কথা বলছিস আল্লাহ আমাদের সহবাসের কারণে আল্লাহ আমাদেরকে ভুল করতেছিলাম যে কোনো কাজ করতে যাবেন এই সমস্যা হবে সাক্ষাৎ খারাপ হবে ছেলেকে এই লাইনে দিবা তোমার ছেলে একদম বেকার হয়ে গেছে আর কোনো কাজে লাগবে না নবদুবিল্লা ইংরেজ বানাইলে কাজের হয় আর আল্লাহর অলি বানাইলে বেকার হয়ে যায় এই যদি মুসলমানের ধ্যান ধারণা হয় তার ইমান কোথায় আছে ইংরেজ বানাইলে কাজের হয় আর আল্লাহ অলি বানাইলে বেকার হয় যে এই ধ্যান ধারণাকে তার ইমান কোথায় সে আদম তোমার যে মুসলমান হইতে পারে আল্লাহর খাতার মধ্যে সে মুসলমান না আদম তোমার কিন্তু তসলিমা মুসলমান নাউজুবিল্লাহ পবিত্র মুসলমান কিন্তু আল্লাহর খাতায় সব নাস্তিক মসজিদ বেইমান এই কথা বলবে সরকার তো আল্লাহ রাস্তা দান করবেন এই মসজিদটা আদা হয়ে পড়ে আছে আরো দ্রুত হওয়া দরকার ছিল গেল পয়সা হওয়া এবার কিন্তু মাঝখানে পড়ে আছে অথচ সকলে মিলে যদি আপনারা লাগতেন আচ্ছা, আমার যা তৌফিক আছে আমি ব্যয় করবো মসজিদকে বারবার তৈরি করা হবে একবার যখন তৈরি করা হয়ে যাবে তারপর যদি আপনি নির্মাণ ফটে টাকা নিয়ে আসেন ফেরত দেওয়া হবে না আমার আর দরকার নেই মসজিদ হয়ে গেছে আর না হবে এখন সুযোগ আছে মানুষ সুযোগের সব ব্যবহার করে সমস্ত মুস্তাকরা মিলে শুধু কমিটি কেন করবে কিন্তু কমিটির কাজ প্রত্যেকটা মুসলমানের কাজ সকলে মিলে নিজে নিজের তৌফিক অনুযায়ী দিবে এবং তার যারা মহাপতের লোক আছে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তাদের কাছে যদি দাওয়াত পৌঁছায় ভাই এখানে কাজ হতেছে তুমি নিজের চোখে দেখো দেখে তোমার খাদ্য অনুযায়ী এখানে কিন্তু কোরবানি পেশ করো আল্লাহ ব্যাংকে কিন্তু জমা করো ছেলে পেলে করবে এই আশায় বসে থাকো না তোমারটা তুমি সাথে করে নিয়ে যাও এটা আল্লাহ কোরআনে বলেছেন এই দায়িত্ব যে সকলে আমরা কাঁধে নেই আগে হয়ে যাওয়ার কথা আগে হয়ে যাওয়ার কথা কেউ কেউ বসে না আমাদেরকে বললো না আপনারা ধরুন আল্লাহ আল্লাহ বসে আসলে আমাকে তো কোনো বলেন না বললে তো আমি দিতাম এই ধারণায় বসে থাকাও ঠিক না এটা কমিটির কাজ না প্রত্যেকটা মুসলমানের কাজ কে চায় না জানলা দরবারে যায় আসরের ময়দানে যায় আমি ব্যাংক পেয়ে যাই প্রত্যেক মুসলমান চায় যদি চায় তো মসজিদ তৈরি করা তার জন্য একটা অপূর্ব নিয়ামত হাতিটা আছে যে ব্যক্তি মসজিদ তৈরিতে সাহায্য করলো আল্লাহ তালা তার জন্য বিষয় জান্নাত তৈরি করবেন বিষয়ের জান্নাত অন্য কোন ইবাদত দ্বারা হাসিল হবে না মসজিদ তৈরি দ্বারা হাসিল হবে ওটা পাওয়া যাবে من بنى لله بيتا মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করবে আল্লাহ তালা তাদের জন্য বিশেষ জান্নাত বেহেস্টের মধ্যে বিশেষ শাহী মহল আল্লাহ তার জন্য তৈরি করবেন অর্ডার দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে এই সুযোগটা রয়ে গেছে এখন আমরা এটাকে নিজের কাজ মনে করে নিজের জান্নাত মনে করে প্রত্যেকে নিজে আগে আছে এবং আপনি আপনার আত্মীয় স্বজনকে বললেন আপনার বন্ধু বান্ধবকে বললেন আপনার বলার চলুন তারা যত সহযোগিতা করবে আপনি বলে ওই সব পেয়ে গেলেন আপনি বলার ধরুন এক ভাই এক টন রস দিলেন কত আমি জানি না দাম চল্লিশ হাজার টাকা দিয়ে এক টন রস দিলেন আপনি তাকে বললেন দাওয়াত দিলেন এই জন্য হাতি আস্তা ডাল খাই পায়নি আপনাকে আল্লাহ তালা তো বলার ধরুন ওই এক টন রস আল্লাহ ঘরে দান করে সব দিয়ে দিলেন দিয়ে দিলেন এই জন্য কাজে আগে আসতে হবে আমি যে কথাটা বলতেছিলাম যখনই এই কাজে আগে আসতে চাইবেন এই মসজিদ তৈরি হতেছে কিন্তু খরচ করতে চাইবেন আপনারটা আপনি সাথে নিয়ে যাবেন আপনি আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন বিনা হিসাবে লাভ পাওয়ার জন্য তখনই ইংলিশ চলে আসবে চলে আসছে আছে আপনার সামনে নানান প্রয়োজন তুলে ধরবে বিভিন্ন প্রয়োজন তুলে ধরবে এই জরুরত এই জরুরত এখানে টাকা দিলে এগুলো হবে আচ্ছা বলবে কোরআনের আয়াত আল্লাহ তালা বলতেছেন الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء তখন হিম্মত করে সাহস করে এই সরকারের পর্দা ছিন্ন বিচ্ছিন্ন করে আপনাকে আগাইতে হবে এই কথাটা হাদিসে এভাবে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে মালের যে লোভ আছে মালের যে চাহিদা আছে এটাকে হাদিসে পাকের মধ্যে তুলনা করা হয়েছে লোহার দাম আছে প্রত্যেকের মালের মধ্যে আকর্ষণ আছে প্রয়োজন আছে যে কারণে সে মাল বের করতে পারে না এটাকে হাতিদের তুলনা করা হয়েছে লোহার জামার সাথে প্রত্যেকে এটা লোহার জামা পরাই দেওয়া হবে তাহলে দান করতে চায় হাত বের করতে হবে না ওই জামাতে হাতটা সব টাইট করে চেপে ধরে রাখে পারতেছে না তো উদাহরণ দেওয়া হয়েছে এই অবস্থায় কষ্ট কষ্ট করে যদি কেউ দান করতে আরম্ভ করে তো যত সে দান করবে আল্লাহ তালা তার জামাটাকে প্রশস্ত করবে প্রশস্ত করবেন সম্প্রসারিত করবেন সম্প্রসারিত প্রথম ছিল চীনা পর্যন্ত কান্দারদের চীনা পর্যন্ত এটি ছিল জামাত হাতিতেই বলা সেই কাছে চীনা পর্যন্ত ছিল হ্যাঁ পরে সে সাহস করে হিম্মত করে আল্লাহ রাস্তা দান করতেছে আর জামাটা ঢেলা হইতেছে সম্প্রসারিত হইতেছে হইতে হইতে এই জামা এত লম্বা হয়েছে তার পায়ের থেকে আরো এক দুই হাত লম্বা হয়ে গেছে তার পাওয়া বদল টান্ডাতে পাওয়া বদল তিন হাত জামা হয়ে গেছে পাঁচ হাত তা আগে যে বোঝা রয়েছে সে যে জমিনে পাও ফেলতেছে ওই জামার বর্ধিত অংশ তার পায়ের নিশানাকে পায়ের সাপকে মুছে দিচ্ছে পাওয়াটা ফেলতেছে আর নামাজের পিছনে বাড়ানো ওটা টানতে টানতে আনতেছে তো পায়ের নিশানা সাপ মুছে যাচ্ছে কি বুঝাইছে জামা বৃদ্ধি পাওয়া দ্বারা বুঝাইছে যখন সে আল্লাহ রাস্তা দান করতে আরম্ভ করে তো তার হিম্মত বাড়তে থাকে সে চোখে দেখতে থাকে আমি আজকে দশ লাখ দান করলাম আজকে আল্লাহ তালা আমার নর্মাল লাভের থেকে বিশ হাজার টাকা লাভ দিয়ে দিত ওই দশ হাজার তো দিতে আর দশ হাজার বেঁচে দিত হাতে কলমে আল্লাহ তাকে দেখাই দিচ্ছেন আর তারপরে দান করতে করতে এমন অবস্থা হয় তার যা তৌফিক আছে হিম্মত আসতে বেশি তার যা দান করার তৌফিক আছে তার হিম্মত সাহস তাতে বেশি মসজিদের জন্য গেছে একশো ব্যক্তি মিনিট লাগবে সাতবেলায় হবে একশো সময়ের দাম তার কাছে নেই অর্ধেক টাকা পঞ্চাশ ব্যাগের টাকা আছে এদিকে কাজটা আটকে গেছে কি করেছে জানেন যেহেতু তার দামা পায়ের থেকে দুই হাত বেড়ে গেছে দৌদিন থেকে খাওয়ার বেড়ে গেছে সে আর পঞ্চাশ ব্যাগের টাকা ধার করে আনে তার দাম করে আরে নিজেরটাই দিতে পারে না ব্যাংকে টাকা পৌঁছেছে এটা দিতে পারে না আর এই ব্যাটা ধার করে আনে ঠিক আছে ধার করে দেয় আমার তো একমাত্র মাথায় টাকা আসতেছে একটা ব্যবস্থা হবে এখন বাকি নিয়ে দিয়ে দিই মানে পরিশোধ করে দিব এই যে অবস্থা এই মুহূর্তে তৌফিক নেই ধার বন্ধ করে বেশ করতেছে এইটা বোঝানোর জন্য করছে সে নতুন লম্বা জামা তার থেকে লম্বা মানে তার যা তৌফিক আছে সাহস তার থেকে বেশি আর অবস্থা সিদ্ধিক আল্লাহ তালার এক যুদ্ধে বাড়ির সব সামান নিয়ে আসেন ওনাদের নগদ টাকা ছিল না বাড়ির সামান সব করলেন রসুল্লাহ এইগুলো নিলামে বিক করে যা টাকা হয় তাই জেহাদে গরিব সাহাবি যদি দিয়ে দেন সম্ভব নয় বাড়ির সামান যা ছিল হ্যাঁ হাড়ি মাটির লেপ তো সব রেখে দিয়ে দিতে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কি রেখে আসতো ঘরে বলে আল্লাহ আল্লাহ রসুলের মহাপত হয়ে গেছে আর কিছু নেই আর কিছু নেই যে তুমি অনেক বড় ধৈর্যশীল ছিলেন এই জন্য আল্লাহ রসুল গ্রহণ করবে আর আরেকজন স্বামী তার এই পরিমাণ ইমানের শক্তি নেই সে একটা স্বর্ণের টুকরা হুজুরে ফেরত দিলেন তোমার একটা দরকার নেই আজকে দেবা কালকে মানুষের সামনে হাত পাবো আজকে আমি চাইছি যে আমার সাহায্য আজকে তুমি দিবা বলি সাহাবাহিকের আজকে কালকে তুমি আমার ভিক্ষা করতে নামবা তোমারটা দরকার নেই অবসর সম্পর্কে হুজুর জানতেন যে এই লোকে এই কাজ করবে ও আল্লাহ সাহায্য অপেক্ষায় থাকে তারটা দেখুন ওই যে বলা হয়েছে দান করতে করতে এমন অবস্থা হয় তার তৌফিক থেকে বেশি দান করে এই সাহস হয়ে অপর দিকে ওই হাতিতে এটাও বলা হয়েছে প্রথম যখন সে দানের এরাদা করে তখন তো লোহার জামাটা তাকে চেপে ধরে হাতটা খোলে না শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এই অবস্থায় যদি সে দান করতে না পারে ওই জামাটা আগের থেকে আরো টাইট হয়ে যায় দান করা এরাদা করছিল তো দেখেন হাতটা তো আটকাল শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসতেছে দানের কথা চিন্তা করে মাথা ব্যথা করতেছে তা দান করতে পারবে এখন কি হবে এই লোকের দামা লোহার দামা যত টাইম আগে ছিল এর থেকে আরো টাইম আর কখন দিতে পারে তো আল্লাহ নজর বুঝেছে যে ওই সময় শয়তানের সকলে পড়ে যায় সরকার তাকে বিভিন্ন অভাব অভিযোগ পেশ করে দান করতে দেয় না এই ঢোকা যে মানল তারা দান করা তৌফিক হয় না আর যে এগুলো উপেক্ষা করে দান করে আল্লাহ তার সামনে হিম্মতকে বাড়াই দেয় আরো বেশি বেশি দান করার রাস্তা খুলে দেয় প্রথমবার আপনাকে হিম্মত করে আগাইতে হবে তার প্রবল বাধা আগে দিবে এই বাধা উপেক্ষা করতে বাড়তে পারবে আল্লাহ তার জন্য দানের হাতকে খুলে দিবেন সে হ্যাঁ, দিতেই থাকবে দিতেই থাকবে আর আল্লাহ আপনার থেকে তার জন্য দিতে থাকবে বেলালকে বললেন বেলাল কিছুদিন খেজুর জমা করে যা বেলাল মিন দিল আসে বেলাল আরো থেকে কম হওয়ার ভাই করো না তুমি আকাশের যেতে থাকো আল্লাহ তোমাকে আকাশের যেতে থাকবে আর তুমি টিপি টিপে দিবা আল্লাহ টিপি টিপে দিবে হ্যাঁ তুমি যেভাবে দিবা আল্লাহ ওইভাবে দিবে এই জন্য দামাবীর দ্বারা আল্লাহ কি দিতে দিতে থাকে আপনার করে আল্লাহ দিতে থাকে তাদের সাপ পড়ে আর তাদের চাওয়ার টপিক নেই চিপতে থাকে চিপতে থাকে বের করে আবার পকেটে ঢুকা হ্যাঁ এদেরকে উর্দুতে বলা মক্ষী চুত মক্ষী চুত মাসিতে মশা যদি উঠে দেয় ওই মশা মাছের ধরে ওটাকে চুপতে আরম্ভ করে ওই গুড় তারা খাইতে দেবে উর্দুটা মক্ষী চুত মানে মশা মাছি চুষতেওয়ালা সে কৃপণতার এমন একটা স্তরে চলে গেছে দেখো পরে না তার বখিলের পরিমাণ বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া হবে যাই হোক বলতে ছিলাম ইবাদত বন্দীকে রাস্তায় ডান ফারুকের রাস্তায় আগাইতে গেলে শয়তান আপনার জন্য বাধা হয়ে যাবে এই বাধা আপনাকে উপেক্ষা করতে হবে দুই নম্বর পয়েন্ট আমি গত জমাতে বলেছিলাম আপনার ইচ্ছা শক্তিকে ব্যবহার করতে হবে ইবাদত করতে গেলে গুণা থাকতে গেলে আপনার আমার ইচ্ছা শক্তিকে ব্যবহার করতে হবে ব্যবহার করে ভালো কাজটা করতে হবে মনে চাইবে না করতে হবে চিন্তা ওষুধ খাইতে মনে চায় না ফল খায় ব্রেন দিয়ে বুঝে খায় চিন্তা ওষুধ খাইতে মনে চায় না খায় শীতকালে অনেকেরই গোসল করতে মনে চায় না তবু জন্ডিস হয়ে যাবে এই ডরে পরে বহু কাজ মনে চায় না কিন্তু আকলের চাহিদার কারণে পড়ি তো ইচ্ছা শক্তি ব্যবহার করতে হবে আকল তারা বুঝে শরীয়তের জ্ঞান তারা বুঝে ইচ্ছা শক্তিকে ব্যবহার করে ভালো কাজগুলো করতে হবে মন্দ কাজগুলো থাকতে হবে এটা আল্লাহ তালা দায়িত্ব দিয়েছে আল্লাহ তালা কাউকে দিয়ে আড়ায় ধরায় করাবেন না জবরদস্তি করাইবেন না আপনাকে আমাকে ইচ্ছা শক্তি ব্যবহার করে করতে হবে আমি গত জমা বলেছিলাম ভালো কাজও দুই প্রকার মন্দ কাজও দুই প্রকার কিন্তু ভালো কাজ আমাদের কন্ট্রোলে কিন্তু মন্দ কাজ আমাদের কন্ট্রোলে ইচ্ছাধীন এইগুলো ইচ্ছা শক্তি ব্যবহার করে ভালোগুলো করতে হবে মন্দগুলো থাকতে হবে যত কষ্ট হোক না কেন ভালোগুলো করতে হবে ইচ্ছা শক্তি ব্যবহার করে মন্দগুলো থাকতে হবে আর যে ভালোগুলো ইচ্ছার বাইরে ওটার জন্য দুঃখ করা যাবে না প্রেশার ভরা যাবে না নামাজে মজা আসে না সিকিরে চোখের পানি আসে না খাবে রসুল্লাহকে দেখতে পায় না ভালো কিন্তু কন্ট্রোলের বাইরে এগুলো জন্য দুঃখ করা যাবে না আয় করা যাবে না তাও যাবে লাগে তাও যাবে এই পর্যন্ত তো যে ভালোগুলো ইচ্ছার বাইরে শক্তির বাইরে এর জন্য দুঃখ করা যাবে যে মন্ত্রগুলো ইচ্ছার বাইরে ওটার জন্য প্রেশান হওয়া যাবে না বলেছি কত তোমার যে মন্ত্রগুলো ইচ্ছা বাইরে ওটার জন্য প্রেশান হওয়া যাবে না ওই অন্যায় করবো না কিন্তু ওইটার কারণে ফেলে ফেলা হবো না যেমন আমি উদাহরণ দিয়েছিলাম এটা দিয়ে যে এক লোক বা কত লোক থাকতে পারে সর্বক্ষণ হ্যাঁ, তার মন্দ কাজ করার জন্য মনে চায় খারাপ কাজ করার জন্য মনে চায় করি তাই এমন একটা ব্যবহার জিনিসটা ভালো না এটা সে তার ইচ্ছার বাইরে ইচ্ছার বাইরে এখন তার আয়তাস করার দরকার নেই সে ওই যে বাংলার খারাপ পক্ষে মনে চাইতেছে এই মনের চাহিদার উপরে আলো করবে না মনের চাহিদার উপরে আলো করবে না কিন্তু ওই যে বাবা মনে আসতেছে এর জন্য প্রেশান হবে না এর জন্য প্রেশান হবে না ওইটাকে দূর করার জন্য চেষ্টাও করবে কারণ ওইটা ছাড়টা হলো অপরাধটা ওইটা যদি কেউ দূর করার চেষ্টা করে তার বেশি হয়ে যায় ওইটা দূর করার চেষ্টা করলে আরো বেশি হয়ে যায় মারাত্মক জিনিস আসতে দেন আপনি খালি পারবেন দূর করতে চেষ্টা করবেন বেশি হয়ে যাবে উজুর মধ্যে সাঁতারের কাজ লাগাবে কোনোই শুকনা রয়ে গেছে অথচ আপনি ভালো করে দলে গেল দিচ্ছেন সাত লাগাই আপনি যে বলা হয়েছে শয়তানকে বলে দাও বিনা উদুতে নামাজ পড়বো আমি ওই জায়গায় দুই ঘুরব নামাজ পড়তে চান প্যাস লাগাই দিন আর তার কত তালাক দেখেন সে এক বাহিনীকে দু টাকা দেয়নি এক বাহিনীকে দু টাকা দেয়নি এক একটা কাজের জন্য একটা বাহিনী নির্দিষ্ট করে দিচ্ছে আদিত্যের মধ্যে আছে একটা বাহিনীকে দায়িত্ব দিচ্ছে এগুলি তোমাদের একটাই কাজ কোন মুসলমান তোমার উঁচু করতে লাগবে তোমাদের যে উঁচুর মধ্যে কাজ লাগে না আর কোনো কাজ নেই আর দ্বিতীয় কোনো ডিউটি নেই ওখানে কাজ লাগে না উঁচু করে আর উঁচুই না করবো তাতে কাজ লাগে আর উঁচুই করবো শেষ পর্যন্ত যাতে উঁচু ছেড়ে দেয় এই জন্য সরকারে এই এটার নাম হলো অলাহান সরকারের এই গ্রুপের নাম হলো অলাহান গ্রুপ আপনারা গ্রুপ বানান ইংলিশে গ্রুপ বানাই আর এক গ্রুপকে দায়িত্ব দিতে ওদের আর কোনো চাকরি নেই একটাই কেউ নামাজে দাঁড়াইলে তোলা কেনাতে গাছ লাগবা লাগাইবা রাখাতের মধ্যে গাছ লাগাইবা থানার জায়গায় আত্মায়িত পড়াইবা আত্মায়িত জায়গায় থানা পড়াইবা এই তোমাদের চাকরি হাতিসে পাকের মধ্যে এদের নাম আসছে ইবলিস এই গ্রুপের নাম দিতে খিনজিত না কিন্তু খিনজিপ এটার না এই এই সমস্যা লাগে আপনার লাগাইতে থাকে তো আপনাকে বলা হয়েছে শরীয়তের পক্ষ থেকে যে এটার নাম অসহতা এটা ইমানের আলামত কোন কাফেরকে সাজানো অসহতা দেয় না আপনাকে যেন অসহতা দিল পুজোর মধ্যে দিল নামাজের মধ্যে দিল বাবা মন্দ কাজ করার জন্য দিল এই পর্যন্ত পৌঁছে যে আসলে আল্লাহ আছে কিনা নাউজুবিল্লাহ না কে বানাইছে আল্লাহকে এরকম জিনিস বানানো যায় কবরাজাল আছে কিনা ব্যাট যোজন আছে কিনা এইসব প্রশ্ন আপনাকে নিয়ে যাবে নিয়ে গেলে আউজুবিল্লাহ বাম তিনবার কুতুব বলো আর ওই চিন্তা বাদ দিয়ে ভালো করে চিন্তা শুরু করো কিছুদিন করলে সরকার তোমাকে অর্থহত্যা দিবে না দেখবে দেখে অর্থহত্যা দিয়ে কোনো লাভ নেই আমার অর্থহত্যার মধ্যে আমল করে না তো বলতেছিলাম যে যত ভালো কাজ আছে কন্ট্রোলের মধ্যে শক্তির মধ্যে ইচ্ছা শক্তিকে ব্যয় করে ভালো কাজগুলো করতে হবে ইচ্ছা শক্তিকে ব্যয় করে মন্দ কাজ থাকতে হবে সেখানে মহিলাদেরকে দেখতেই থাকে যে না নজরকে কন্ট্রোল করতেই হবে যত কষ্ট হোক কন্ট্রোল করতেই হবে যারা এগুলো মাত্রা জানে না তারা চব্বিশ ঘন্টা এই বেগানা মহিলাদেরকে দেখবে দেখতে যা রাস্তা দেখবে সেটাই দেখো কেন তাহলে ফায়দা কি তোমার দেখলে ফায়দা নাকি দেখা কবিরা কবিরা হলো নিজের ভিতরে সৃষ্টি করা একটা প্রেশানের সৃষ্টি করা কি ফায়দা দেখে প্রেশানের সৃষ্টি আর কোন লাভ তো ভালো কাজগুলো ইচ্ছা শক্তি ব্যবহার করে করতে হবে মন্দগুলো ইচ্ছা শক্তি ব্যবহার করে থাকতে হবে আর যে ভালোগুলো কন্ট্রোলের বাইরে অর্জন করে প্রেশান হওয়া যাবে না যে মন্দগুলো ইচ্ছা শক্তির বাইরে অর্জন করে প্রেশান হওয়া যাবে ওর দিকে ভ্রুক্ষেপ করা যাবে না ভ্রুক্ষেপ করা যাবে তবে অন্যায়টাও করা যাবে অন্যায়টাও করা যাবে না আর ওই চিন্তা কেন আছে এর জন্য প্রেশান হওয়া যাবে না এই অত্যাচার যে কোনো ব্যক্তি আসতে পারে যে কোনো ব্যক্তি আসতে পারে বিশেষ করে যারা নূতন নূতন দিনদারের লাইনে আগায় তাদের বেশি আছে তাদের বেশি এই জন্য আছে যাতে যে ভীত সন্ত্রস্ত হয়ে আমার আগের লাইনে চলে যায় সে চিন্তা করবে আগে যখন মদ খাইতো আগে যখন উল্টা পাল্টা কাজ করতো আড্ডাবাজি করতো তখন তো এগুলো হইতো না এখন যখন তিন দিন সময় লাগাইল উদ্যোগের মধ্যে বসে এখন এইগুলো হইতেছে কেন আগে যখন দিনের রাস্তায় ছিল না তখন এগুলো মাথায় আসে নাই আল্লাহ নিয়ে কোনো সন্দেহ হয় নাই কমলাচার নিয়ে কোনো সন্দেহ হয় নাই এখন হয় কেন এখন হয় কেন শয়তান বুঝা আগেরটা ঠিক ছিল মদ খাইতে আর মাসলামি করতে আর যত বদমাইশি করতে ওইটাই ঠিক ছিল তত আল্লাহ নিয়ে সন্দেহ হইত না হয়তো আল্লাহ নিয়ে সন্দেহ দিতে তো ওইটাই ঠিক ছিল নাউজুবিল্লাহ এই চিন্তা করে সারা ওই পদ্ধতির দিকে চলে যায় এটা সরকারের বেনিফিট এই জন্য সরকারে নতুন দ্বারা দিনের দিকে আগায় তাদেরকে করে ফেলে অনেকে তো আত্মহত্যা করার অবস্থা সৃষ্টি হয়ে যায় যে কি আমি কি বেইনাম হয়ে গেলাম এমন অবস্থা সৃষ্টি হয়ে যায় এই জন্য এসব ব্যাপার হইলে আলের সাথে পরামর্শ দেওয়া উচিত জিনিসটি এত ভালো তো ইমানের আলামত ইমানের আলামত দূর করার জন্য দোয়া করা যায় নেই দোয়া করার দরকারও নেই আপনি খালি ওইদিকে ভুলক্ষেপ করবেন আউজুবিল্লা করেন আমান্তবিল্লা করেন কিংবা পুরস্কার দেন অন্য কোন ভালো চিন্তা শুরু করেন আপনার দায়িত্ব শেষ এইভাবে কিছুদিন করলে শয়তান আর সুযোগ পাবে না তো গত সপ্তাহে এটাই বলেছিলাম যে আপনার ইচ্ছা শক্তিকে ব্যবহার করতে হবে এটা খুব সূক্ষ্ম একটা বিষয় যে ভালো কোনো ইচ্ছার অধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে করতে হবে যে মন্দ কোনো ইচ্ছাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে ওটা থাকতেই হবে আর যে ভালো কাজ যে মন্দ কাজ ইচ্ছা বাইরে এইটা নিয়ে প্রেশান হওয়া যাবে না ওই ভালো কাজ কেন হাতে হলো না প্রেশান হওয়া যাবে না এই মন্দ খেয়াল কেন দূর হইতেছে না প্রেশান হওয়া যাবে না যা বললাম ভালো হইলে করবেন মন্দ হইলে ওই কাজটা করবেন না কিন্তু ওই মন্দ খেয়ালটা বারবার আসতেছে একজন প্রেশান হবে না বিষয়টা খুব সূক্ষ্ম অনেক লোক এটার কারণে দিনদারি ছেড়ে দিয়ে মসজিদের দিকে চলে যায় কোন আলেমের কাছেও আসে না খুব বেশি গুরুত্বপূর্ণ আমার জিনিসটা সূক্ষ্ম বুঝতে একটু দেবাদ খানাইতে হয় আসল বুদ্ধি খানাইতে হয় এই জন্য কঠিন বিষয়টাকে সহজে বোঝানোর জন্য আমি কয়েকবার এই কথাটা আপনাদের জন্য আরোপ করলাম যে বিষয়টা বুঝতে পারি আর এক ভাইকেও বুঝাইতে পারি এমন যোগ্যতা সৃষ্টি হয় আমাদের মধ্যে নেট কাজ করার জন্য আরো কিছু কাজ রয়ে গেছে আজকে বলার ইচ্ছা ছিল কিন্তু সেটা সময় হলো না হ্যাঁ আল্লাহর মহাপত আর ভয় লাগে আল্লাহর মহাপত আর ভয় লাগে এটা আল্লাহর মহাপত নেকাজকে সহজ করে আল্লাহর ভয় গোনা থাকতে সহজ হয় আল্লাহর ভয়ের কারণে সে গোনা থাকতে দায়িত্ব হয় তাহলে তিন নম্বর দায়িত্ব আল্লাহর মহাপত এবং ভয় হাসিল করতে হবে এই তিনটা কিভাবে আশা করবেন একদিকে আশা দুই নম্বর নিজের ইচ্ছা শক্তিকে ব্যয় করতে হবে তিন নম্বর আল্লাহর ভয় আল্লাহর মহাপত লাগবে এই তিনটাকে হাসিল করার জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে বসতে হবে তো সাহসার্য আসতে হবে আসলে ওই তিনটা হাসিল হয়ে যাবে তখন আপনার আমার জন্য নেকাজ করা গুণা ছাড়া যেটা কোরআনের চতুর্থ হক কোরআন একাডেমির চতুর্থ হক এই হক আদায় করা সহজ হয়ে যাবে শেষের দুটা ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া হবে আজকে আমি হেডিং বলেছিলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা সৌভিক দান করেন আলহামদুলিল্লাহ